আমার শব্দে সক্ষম সমস্ত প্রশংসা কাব্য প্রতিভার পুরো ছন্দ গান আর স্তুতি বাক্যের যত অনিন্দ বিন্যাস সবই সেই মহান সত্তা আল্লাহর জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন এক আদম থেকে আমাকে রিজিক দিয়েছেন তার মাখলুক থেকে সবুজ পৃথিবী দিয়েছেন অনন্ত জগতের ফসল ফলাতে করটিতে মগজ দিয়েছেন নিজেকে নিয়ন্ত্রণে মনের মতো এক অনুভূতি দিয়েছেন ভালোবাসার বলয়ে গড়তে আমি আমার সব জানা অজানা শব্দ শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আমার সেই আল্লাহকে যিনি সবুজে সৃষ্টিতে দিয়েছেন দৃষ্টিসুখ পাখির পালকে আর কুজনে রেখেছেন চিত্তের বৃত্ত সেই পাখিতেই রিজিকের সম্ভাবনা সবুজ ধানে মনের মায়া রেখে সোনালি ধানে দিয়েছেন বাঁচার অবলম্বন তোমাকে ধন্যবাদ প্রভু আমাকে বিশ্বাসী করার জন্য এবং উম্মাতে মোহাম্মাদি করার জন্য হে প্রভু লহমোর শব্দ বাক্য শ্রদ্ধার ছন্দাঞ্জলি দুরুদ সালাম আর মনের বন্দরে জমানো সব নাথ পৌঁছে যাক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মরু আরবের শীতলতা চিন্তন আধারের আলোকবর্তিকা মানবতার আশীর্বাদ সৃষ্টি সুখের বার্তাবাহক পৃথিবীর সমগ্র সুন্দরের উসিলা বন্দি সভ্যতার মুক্তির দূত অনিন্দ চরিত্রের প্রতিভূ প্রভুর বন্ধু প্রভু বার্তা বহনের সমাপ্তি মানব ও বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন প্রিয় রাসুলে আরবি হজরত মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের উপর শান্তি নামক তার পরিবারের উপর ও তার জানবাজ সাহাবিগণের উপর আল্লাহর সন্তুষ্টি ও শান্তি নামক সমগ্র উম্মার উপর হেদায়াত কামনা করছি সেই সব মানুষের জন্য যারা সত্য অন্বেষণ করছেন যারা সত্য পেয়েও গ্রহণ করছেন না এবং যারা সত্য গ্রহণ করেও সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয়ে অপবাদ দিচ্ছেন হেদায়াত কামনা করছি পৃথিবীর তাবৎ কল্যাণ জ্ঞানের চর্চাকারীদের সত্য ও বিশ্বাসে প্রত্যাবর্তন কামনা করছি তাদের জন্য যারা আল্লাহর অস্তিত্বে সংশয়ে আছেন প্রাণাধিক প্রিয় রাসুলের সানে মিথ্যা আক্রোশ ঢালছেন ইসলামকে নিয়ে অনর্থক ঈর্ষান্বিত হচ্ছেন এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন ধ্বংস শাস্তি কামনা করছি তাদের যারা দুটো পয়সার রিপুর স্বাধীনতার জন্য আমার রাসুলকে গালি দেয় ইসলাম নিয়ে খিস্তি ওড়ায় আল্লাহর অস্তিত্ব নিয়ে অযথা আস্ফালন করে ধ্বংস কামনা করছি তাদের যারা বিশ্বাসীদের উস্কে দেয় তাদের মাথায় নানা অপবাদের খড়গ নামাতে সাবধান করে দিচ্ছি তাবৎ মুনাফিক আর বিশৃঙ্খল পিয়াসী অপবুদ্ধি ব্যাপারীদের জীবন থেমে যাবে আসবে অনন্ত জীবন হুশিয়ার হুশিয়ার হুশিয়া হুশিয়া